তারা মনের কথাগুলো নিজেদের মুনাফিকদের মধ্যে তারা আদান প্রদান করত কিন্তু কখনো কোনো মুমিন যদি এটা জেনে ফেলে তখন তারা প্রথম করে অস্বীকার করত মূলত তাদের অন্তরের মধ্যে নেফাকটা বদ্ধমল ছিল আর তাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় এগুলো প্রকাশ হয়ে যেত মুসলমানদের কাছে আপনারা যখন নিজেরা নিজেদের মধ্যে গোপন সলা পরামর্শ করে বা গোপনে তাদের ইমান বিরোধী ইসলাম বিরোধী কথাবার্তা তারা বলে তখন তারা মনে করে হয়তো কেউ এটা জানতে পারবে না তাদের গোপন তৎপরতাটা তারা চালাচ্ছিল এই আশাই যে তারা নিরাপদে এটা করে যেতে পারবে আল্লাহ তাদের ওই ধারণাটাকে অপনোদন করে দিয়ে ভুল প্রমাণিত করে দিয়ে বললেন যে এই মুনাফেকরা কি জানে না যে আল্লাহ তাদের গোপন কথাগুলো জানেন তাদের গোপনীয় সব কিছু তিনি জানেন ওয়ানা জুয়াহুম এবং তারা যে ফলা পরামর্শ করে তাও জানেন আল্লাহ সুবাহ মানুষের সকল কর্মতৎপ্রতা কথাবার্তা এই সবগুলো যেমন শুনেন জানেন কোন অবস্থায় মানুষ কি করছে সবকিছু তিনি দেখেন তেমনি ভাবে মানুষের অন্তরের মধ্যে কি আছে তাও তিনি জানেন আল্লাহ ঘোষণা করছেন তোমার অন্তর কখন কি ভাবে তাও আমি জানি মনের মধ্যে কখন কি ভাবনাগুলো আসে আল্লাহ সেই মনের গোপনীয় সেই চিন্তা ভাবনাগুলো তিনি জানেন সুবাহ মানুষের কোনো গোপন বিষয়ই এমন নাই যে তিনি জানেন না তিনি সবকিছু জানেন মোনাফেকরা আল্লাহ সম্পর্কে এমনই একটা খারাপ ধারণায় লিপ্ত ছিল যদি তাদের মনের মধ্যে এই বিশ্বাসটুকু থাকত যে আমরা গোপনে যা করছি কোনো মানুষ না জানলেও আল্লাহ তো অবশ্যই জানেন কোনো মানুষ না দেখলেও আল্লাহ তো অবশ্যই দেখছেন কোন মানুষ না শুনলেও আল্লাহ তো অবশ্যই শুনছেন মোনাফেকরা আল্লাহ সম্পর্কে তাদের একটা খারাপ ধারণা ছিল এই ইমান এই আঁকিদাটা তাদের স্পষ্ট ছিল না এই জন্য তারা এই ভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন যে তাদের সেই গোপনের সকল কর্মকাণ্ড কথাবার্তা যা কিছু করে সব কিছু তিনি জানেন এবং গোপনে ইসলামের বিরুদ্ধে রাসুল্লাহ সাল্লু বিরুদ্ধে তারা যে সকল সলা পরামর্শ করে তাদের সকল সলা পরামর্শ আল্লাহ জানেন না জুয়া অত গোপন সলা পরামর্শ তাদের গোপনে গোপনে পরস্পরের মধ্যে কি আদান প্রদান করে কি চালাচালি করে তাদের সব কিছু আল্লাহ জানেন তাদের এই গোপন বিষয়গুলো তারা যদিও মনে করে তারা গোপনে করতে পারছে পারছে সেই গোপনের সেই অপতৎপ্রথাগুলো আল্লাহ অবশ্যই জানেন আর আল্লাহ সকল গায়েবের বিষয়ে সম্পূর্ণভাবে ইলিম রাখেন তিনি আল্লাহ মুলগুয়ুব এমন কোনো কিছু নাই আসমান এবং জমিন এবং এর মধ্যে এমন কোন সৃষ্টির মধ্যে এমন কিছু নাই যে বিষয়গুলো সম্পর্কে আল্লাহ জানেন না কিছুই নাই অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ চোখের সামনে আছে তিনি দেখছেন আর আল্লাহ সৃষ্টি তিনি করেছেন তিনি জানেন মানুষের মধ্যে কারা ইমান আনবে কারা আনবে না এটা আল্লাহ জানেন না কারা কাফের হবে মুনাফিক হবে মুশফিক হবে এটা আল্লাহ জানেন তাদের সকল অবস্থা আল্লাহর কাছে এটা জানা আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারে না কোনোভাবেই এই কথাটি বলে আল্লাহ মূলত ইমানদারদের ইমানকে মজবুত করেন যে ইমানদারদের মধ্যে যেন এই বিশ্বাস প্রত্যয় মজবুতির সাথে থাকে যে আল্লাহর দৃষ্টির বাইরে আল্লাহর জানার বাইরে কেউ নাই কখনো থাকতে পারে না মোমিনজন যেন বিশ্বাস করে আমি সকল সময় আল্লাহর দৃষ্টির মধ্যে আছি আল্লাহর এলিমের মধ্যে আমি আছি আমি যদি আল্লাহর কোনো নাফরমানি করি সাথে সাথে তিনি আমাকে পাক্কাও করতে পারেন আর সাথে সাথে মোনাফিকদের কেউ এই সতর্ক করা যখন তারা উপলব্ধি করবে যে আমাদের এই গোপন বিষয়গুলো আল্লাহ জানেন এই আয়াত নাজির করে তাদেরকে জানিয়ে দিলেন তাদের গোপন সলা পরামর্শ চালাচালি পরস্পরের মধ্যে যা করে সব কিছু আল্লাহ জানেন তখন তারা তাদের এই অপতৎপরতা থেকে তারা বিরত হবে যদি বুঝে আমাদের আমরা যতই নিজেদেরকে মনে করি গোপনে করছি কিন্তু আল্লাহ জানেন যে কোনো সময় তিনি ধরিয়ে দেবেন এই জন্য তারা হয়তো এই ধরনের অপতৎপরতা থেকে অপকর্ম থেকে তারা বিরত হবে আর আল্লাহর এই ক্ষমতা জেনে তারা হয়তো ইমানের পথে আসতে পারে এই জন্য আল্লাহ সুবাহানা এখানে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এই সকল লোকেরা কি এটা জানে না আলাম ইয়া আলাম এরা কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাদের গোপন বিষয়গুলো জানেন তাদের পারস্পরিক সলা পরামর্শগুলো জানেন এবং তিনি সকল গায়েবের বিষয়ে অবগত আছেন এরপর আল্লাহ সুবাহ বলেন الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم যারা মুমিনদেরকে কষ্ট দেয় যেই মুমিনগণ ভাবে আল্লাহর পথে সাদাকা করে আর ওই সকল মুমিনদেরকেও তারা কষ্ট দেয় যারা নিজেদের কষ্ট লব্ধ সম্পদ ছাড়া আর কিছুই পায় না অর্থাৎ নিজেদের পরিশ্রম লব্ধ যেই সম্পদ তা থেকেই তারা সৎকার করে তাদেরকে এরা উপহাস করে তারা যখন মুমিনদেরকে এইভাবে উপহাস করে আল্লাহ তাদেরকে উপহাস করেন আর তাদের জন্য রয়েছে ইরাদায়ক আজাবের ব্যবস্থা এখানেও মুনাফিকদের আরেকটি অবস্থা তুলে ধরা হয়েছে মুনাফিকরা কোন ইমানদার যদি বেশি পরিমাণে আল্লাহর পথে সৎকা করে সেখানে তারা বিদ্রুপ করে আর যদি কেউ তার পরিশ্রমের মাধ্যমে উপার্জিত সম্পদ থেকে অল্প পরিমাণ দেয় সেখানেও তার এখানে ঠাট্টা করে এই অবস্থাটা ঘটেছিল তাবুক যুদ্ধের প্রাককালে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন তাবুক যুদ্ধের খরচ নির্বাহের জন্য মুমিনদের কাছে দান করার জন্য আহ্বান জানালেন তখন মোমিনগঞ্জ ওর থেকে তাদের সাধ্য অনুযায়ী যা আছে তা নিয়ে হাজির হয়েছেন দান করছেন এর মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাজু আল্লাহ তিনি চার হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছেন এসে বলছেন যে রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আমার মোট আছে আট হাজার স্বর্ণ মুদ্রা আমি চার হাজার রেখে এসেছি আমার পরিবার পরিজনের জন্য আর চার হাজার আল্লাহর পথে খরচ করার জন্য নিয়ে এসেছি বলে তিনি জমা দিলেন মুনাফিকরা তখন বিদ্রুপ করতে পারত এত বিপুল পরিমাণে দান এটা লোক দেখানোর জন্য বলতে থাকলো এটা তো মানুষকে দেখানোর জন্য এত পরিমাণ দান করছে এ নিয়ে তাকে ঠাট্টা বিদ্রুপ করছে মুনাফেকরা এরপর আবু আকিল তিনি আসলেন এক তাঁত হেজুর নিয়ে তিনি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম আমি গত রাত্রে আমি শ্রমিকের কাজ করেছি কোন বর্ণনায় আছে তিনি পানি বহনের কাজ করেছেন কোন বর্ণনায় আছে তিনি বোঝা বহনের কাজ করেছেন এতে করে তিনি দুই সাত খেজুর পেয়েছেন এসে বললেন যে আমি দুইটা খেজুর পেয়েছিলাম পরিশ্রম করে একটা আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি আর একটা আল্লাহ পথে খরচ করার জন্য নিয়ে এসেছি রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তার একটা খেজুরও ওই ডাকাতের ওই সম্পদের মধ্যে যেগুলো এ পর্যন্ত দান হিসেবে আদায় করা হয়েছে যুদ্ধের জন্য সেখানে রেখে দিলেন মুনাফেকরা বলতে থাকলো এই সামান্য একটা খেজুর এই সামান্য এতটুকু দিয়ে আল্লাহর কি হবে এই সামান্য জিনিসে তো আল্লাহর কোনো প্রয়োজন নাই এখানেও তাকে ঠাট্টা বিদ্রুপ করছে বেশি পরিমাণে দান করলে তখন বলে সেটা রূপ দেখানোর জন্য আর কম পরিমাণে দিলে ঠাট্টা করে যে এত অল্প পরিমাণ দিয়ে খিলাম আল্লাহর কি আল্লাহকে এত দরিদ্র নাকি যে সামান্য কিছু তার প্রয়োজন আছে এই ধরনের ঠাট্টা বিদ্রুপ করছিল মুনাফেকগণ তাদের এই হত্যা বিদ্রুপের জবাব এই আয়াতে দেওয়া হয়েছে ওই সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অনেক সাহাবা প্রচুর পরিমাণে দান করেছিলেন একটি বর্ণনায় দেখা যায় যে মসজিদ নববীর খোদবা দিতে গিয়ে মিম্বারে বসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দান করার জন্য যখন আহ্বান জানালেন তখন হজরত উসমান রাজি আল্লাহ আনহু ঘোষণা করলেন যে এই তাবুক যুদ্ধের জন্য আমি একশো উঠ তার জিন গদি সহকারে দান করব এরপরও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন আবারও আহ্বান জানালেন তিনি আবার বললেন এই যুদ্ধের জন্য আমি আরো একশো উঠ তার জিন গদি সহকারে দান করব আবারও যখন আহ্বান জানালেন তখন তিনি আবার উঠে ঘোষণা করলেন আমার জন্য একশো উঠ তার জিন গদি সহকারে অর্থাৎ তিনি এই যুদ্ধে তিনশো উঠ তার জিন গদি সহকারে প্রস্তুত পুরা উঠকে প্রস্তুত করে দেবেন এই ঘোষণা দিলেন এরপর তিনি চলে গেলেন বাড়িতে একটা চুলের মধ্যে কিছু আশ্রাফি মুদ্রা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন এসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কুলের মধ্যে ঢেলে দিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের চেহারা অত্যধিক উজ্জ্বল হয়ে গেল খুশিতে তিনি স্বর্ণমুদ্রাগুলো হাত দিয়ে নাড়াচড়া করছিলেন আর বললেন আজকের দিনের পর যদি উসমান আর কোনো নেকির কাজ নাও করে তবুও তার আর কোনো সমস্যা নাই এটাই তার জন্য যথেষ্ট এমন সাহাবাও ছিলেন যিনি তার কিছু ছিল না চুলা থেকে তাই নিয়ে এসেছেন তাকে প্রশ্ন করা হয়েছে তুমি তাই নিয়ে এসেছ কেন তিনি বললেন যে শত্রুর মোকাবেলায় যখন আমরা যাব যদি বাতাস আমাদের দিক থেকে প্রবাহিত হয় তখন আমি এই ছাইগুলো ছেড়ে দেব আর সেইগুলো শত্রু চোখের মধ্যে পতিত হবে এর জন্য নিয়ে এসেছি আবু বকর এবং অমর রাজি আল্লাহ আনহুর মার মধ্যে একটা প্রতিযোগিতা সবসময় ছিল নেক কাজের মধ্যে উমর রাজি আল্লাহ আনহু মনে মনে ভাবলেন আজকে আবু বকরের চেয়ে আমি প্রথম হয়ে যাব এই মনে করে ওনার সম্পদের অর্ধেক নিয়ে এসেছেন আর আবু বকর রাজিয়াল্লাহ আনহু তার পুরা সম্পদ নিয়ে এসেছেন যা ছিল তাই নিয়ে এসেছেন রাসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন তুমি ঘরে কি রেখে এসেছো তিনি বললেন আমার ঘরে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে এসেছি উমর রাজি আল্লাহ আনহু বলেন যে নেক কাজের প্রতিযোগিতায় আমি আবু উপরের সাথে কখনো পারিনি আজকের এই দিনে ওনার আশা ছিল তিনি প্রতিযোগিতায় প্রথম হবেন কিন্তু সেখানেও তিনি পারলেন না আবু বকর সেখানে প্রথম হয়ে গেলেন এইভাবে মমিনগণ স্বতঃস্ফূর্তভাবে আল মুস্তাউন এখানে বলা হয়েছে অর্থাৎ অন্তর থেকে সন্তুষ্টির সাথে দান করা যারা মনের খুশিতে দান করে তারা তাদের সম্পদ সমূহ যা আছে তা মনের খুশিতে আল্লাহর পথে দান করে সেই মুমিন মমিনটাই হল মুস্তাউন কোন ধরনের চাপ নাই প্রেশার নাই কেউ না দিলে তাকে তিরস্কারও করবে না কিন্তু মনের খুশিতে মনের একটা আগ্রহে তারা দান করেন ওই মুমিনরা মনের খুশিতে যেই দানটা করেন সেই দান দেখে মুনাফেকরা তাদের প্রতি বিদ্রুপ করে যারা বেশি পরিমাণে দিলে বলে যে এটা তো লোক দেখানোর জন্য বাবা কুড়ানোর জন্য মানুষ দানশীল বলবে এই উপাধি পাওয়ার জন্য মুনাফেকরা এই ধরনের নিজের পক্ষ থেকে বানিয়ে একদমে বিদ্রুপ করে তাদেরকে মনে কষ্ট দেয় মুমিনদের মনে কষ্ট দেয় আবার যদি দেখি আমরা সে আবু আকিলের বিষয়টি তার কোনো সম্পদ নাই কিছু নাই দিন আনে দিন খায় পরিশ্রম করে শ্রমিকের কাজ করে যে উপার্জন হয় তা দিয়ে তার পরিবার চলে স্বাভাবিকভাবে পরিশ্রম করলে দান করতে পারে না এই জন্য ওই যে রাতের বেলায়ও সে পরিশ্রম করেছে বুঝা বহন করেছে অথবা পানি বহন করেছে এই কষ্ট করে দুই খেজুর পেলেন তা মাত্র অর্ধেক পরিবারের জন্য রাখেন বাকি অর্ধেক একটা এই যুদ্ধের জন্য নিয়ে আসলেন তার এই পরিশ্রম লব্ধ সম্পদ একথাটা এখানে বলা হয়েছে মানে আর ওই সকল ইমানদার যাদের কোনো কিছু নাই যা দিয়ে তারা আল্লাহর পথে খরচ করতে পারে দান করতে পারে তার কিছুই নাই ইল্লা জুহদাহ তবে তাদের পরিশ্রম করে যা উপার্জন করে ততটুকু তারা পরিশ্রম করলে যতটুকু পায় ততটুকু ছাড়া আর কোনো সম্পদ নাই নিজেরা পরিশ্রম করে যা পায় সেখান থেকে তারা আল্লাহর পথে দান করে যা পাইল এর অর্ধেক দিয়ে দিল তাদের আল্লাহর পথে দেওয়ার মতো তাদের মনের আগ্রহটা কি পরিমাণে আল্লাহর পথে দান করার উদ্দেশ্যেই সে পরিশ্রম করে কষ্ট করে আর সেখান থেকে যা পায় পরিবারের জন্য অর্ধেক রাখে অর্ধেক আল্লাহর পথে দিয়ে দেয় এই মুমিনদের মনে আল্লাহর প্রতি আগ্রহ কতটুকু আল্লাহ সন্তুষ্টি পাওয়ার সে আগ্রহ কতটুকু সেই মনের আগ্রহে সন্তুষ্টির সাথে এই পরিশ্রম করে তারা দান করে বায়াস কারুন আমিন হোম এদেরকেও তারা উপহাস করে কি উপহাস করে এত সামান্য পরিমাণ এ দিয়ে আল্লাহ কি হবে আল্লাহ কি এত দরিদ্র নাকি এত ভুখা নাকি যে এই সামান্য কিছু তার এত প্রয়োজন এইভাবে তাদেরকে বিদ্রুপ করে এই মুনাফিকগণ এই প্রকৃতি আল্লাহ বলছেন সাকিরাল্লাহমিনহুম তাদের এই উপহাসের কারণে আল্লাহ মুনাফিকদেরকে উপহাস করছেন তাদের এই উপহাসের বদলা হিসেবে আল্লাহ কি দিচ্ছেন ওলাহুম আজাবুল আলিম তাদের জন্য কঠোর পীড়াদায়ক শাস্তি এই মোনাফেকরা মুমিনদেরকে যে উপহাস করে দান করার ব্যাপারে বেশি দিলে উপহাস করে কম দিলেও ঠাট্টা করে এই মুনাফিকদের জন্য আল্লাহ রেখেছেন কঠোর আজাবের ব্যবস্থা এর মাধ্যমে এটা জানিয়ে দিলেন তাদের এই কর্মের কারণে এই উপহাস একটা কর্ম এই কর্মের কারণে তারা হবে কঠিন আজাবের অধিকারী সেই আজাব আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও দেবেন পরকালেও দেবেন আমি এর আগে যে গতকালকের আলোচনা এর আগের দিনে আলোচনায় যেগুলো এসেছে মুনাফিকদের দুনিয়ার আজাদ এমন যে তারা আল্লাহর পথে নিজেকে প্রকাশ করে কিন্তু বাস্তবে এই পথের প্রতীক নয় তারা যখন দান করে বা তাদের উপর যে জাকাতটা ফরজ হয় সেই ফরজ জাকাতটা যখন তাদের কাছ থেকে চাওয়া হয় সেটা দেয় না এই কারণে তাদের কাছ থেকে আল্লাহ এটা গ্রহণও করেন না আল্লাহ তাদের এই দানটা গ্রহণও করেন না এটা যেটা আমি সেদিন ওই শাহ আলাবার ব্যাপারে আলোচনা করেছি শাহ আলাবা কিন্তু মুনাফিক ছিলেন না কিন্তু ইমানদারি ছিলেন কিন্তু তার মধ্যে ছিল সম্পদের রূপ এই সম্পদের মুহে পড়ে তিনি সেই মুনাফেকদের মতোই আচরণ করেছিলেন তার মধ্যে নেফাতিক বিষয়গুলো চলে এসেছিল মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্য যেগুলো আমরা প্রধানত আলামত হিসেবে চারটি জানি কিন্তু আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে কোরআন মজিদে বিভিন্ন জায়গায় বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে এরা সালাতে মনোযোগী নয় মোনাফিকরা জামাতে সালাত আদায় করে না মোনাফিকদের জন্য জামাতের সাথে নিয়মিত সালাত আদায় করা খুবই কষ্টকর এই জন্য ওরা জামাত তরফ করে এটা মোনাফিকের আলামত নামাজের মধ্যে তারা মনোযোগী হয় না যদি নামাজের দাঁড়ায় অমনোযোগী হয়ে দাঁড়ায় নামাজের প্রতি তার কোনো কুশো অপুজো নাই একাগ্রতা নাই নামাজটা তার জন্য কষ্টকর এটা মুনাফিকের আলামত মুনাফিক আল্লাহর পথে দান করে না আল্লাহর পথে দান করার ক্ষেত্রে সে অত্যধিক কৃপণতা করে কারণ সে অত্যধিক লুবি দান করলে তার সম্পদ কমে যাবে এই জন্য সে দান করে না অপরদিকে মোমিনগণ আল্লাহর পথে সন্তুষ্টির সাথে তাদের দান করেন এবং কখনো মনে করেন না যে তার সম্পদ কমে যাবে যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাজু আল্লাহ যখন চার হাজার স্বর্ণ মুদ্রা দান করলেন আর বললেন আরো চার হাজার আমার ঘরে আছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন তোমার ঘরে যে চার হাজার স্বর্ণ মুদ্রা রেখে এসেছ আল্লাহ যেন তার মধ্যে বরকত দান করেন আর যে চার হাজার তুমি এখানে নিয়ে এসেছ তার এর মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন এই মুমিনদের এই সৎকার বলে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দেন সৎকার দিলে দান করলে জাকাত দিলে কখনো সম্পদ কমে না এর দ্বারা সম্পদ হয় পবিত্র আর সম্পদ বৃদ্ধি হয় আর এর বিপরীত জাকাত না দিলে সেই সম্পদ হয় অপবিত্র পবিত্র সম্পদটা অপবিত্র হয়ে যায় জাকাত না দেওয়ার কারণে আমরা এখানে আরেকটা বিষয় দেখি যে সাহাবাবার সে জাকাত প্রথম কুশলকারীদেরকে প্রদান না করার ফলে আল্লাহ যখন কোরআনের আয়াত তার সম্পর্কে নাজিল করে দিলেন তখন নিজে জাকাত নিয়ে আসলো সে তখন উপলব্ধি করতে পারল জাকাত দেওয়ার জন্য তখন অস্থির হয়ে গেল যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন বলেন না তোমার জাকাত নিতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন তখন সাহাল আবার সাথে সাথে তার মাথার উপর নিজেই মাটি মারতেছিল নিজের মাথায় নিজেই মাটি দিতেছিল আর আফসুস করতেছিল কারণ তার মধ্যে ওই অবস্থাটা হয়েছিল যে জাকাত রাসুল গ্রহণ করেন করেননি তাহলে সে নিঃসন্দেহে সে আজাবের সম্মুখীন হয়ে গেছে তার মধ্যে ওই চেতনাটা এসে গেছে সেই সময়ে কারো জাকাত গ্রহণ না করলে সে নিশ্চিতভাবে বুঝত যে সে দিন থেকে খারিজ হয়ে গেছে অথবা সে এমন পাপি হয়ে গেছে যার দ্বারা সে শাস্তির উপযুক্ত হয়ে গেছে এই জন্য ইমানদারগণ স্বতঃস্ফূর্ত ভাবে যাদের উপর জাকাত খরচ হতো সেটা তারা প্রদান করত আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জিহাদের জন্য যখনই তাদেরকে আহ্বান করতেন সেই ফরজ ডাকাত ছাড়াও জিহাদের উদ্দেশ্যে যখনই ডাকতেন যার যে পরিমাণ আছে দেওয়ার মতো সাহায্য আছে তারা সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ কুরবানি করতেন এবং ইমানের অবস্থা অনুযায়ী তাদের দানগুলো হতো কেউ তো জীবন সম্পূর্ণ সম্পদে দিয়েছেন কেউ অর্ধ দিয়েছেন কেউ চার ভাগের একবার দিয়েছেন কেউ হয়তো আট ভাগের এক ভাগ দিয়েছেন এটা হল ইমানের একটা স্তর সকল মুমিনের ইমানের অবস্থা একরকম নয় এক ব্যক্তি তার বার্ষিক ফসল খেজুর পাড়ার পর সে হিসাব করে দেখল এই খেজুর দ্বারা তার বছরের বারো মাসের মধ্যে নয় মাসের সুরাতটা চলবে তার পরিবার পরিজন নিয়ে নয় মাস সে খেতে পারবে সে ভাবনায় পড়ে গেল বাকি তিন মাস কিভাবে চলবে সেখানে তো বছরে একটা ফসল মাত্র খেজুর আর কোন ফসল নাই তাহলে এই নয় মাসের খোরাক তার ধরে আছে বাকি তিন মাস সে কি খাবে পরিবার পরিজন নিয়ে সে খুব পেরেশানিতে পড়ে গেল দুশ্চিন্তা করতেছে তার এই পেরেশানি দেখে তার স্ত্রী তাকে পরামর্শ দিল যে তুমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে যাও তোমার যে সমস্যাটা এই সমস্যাটা বর্ণনা করো হয়তো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বাকি তিন মাসের খাবারটা দিয়ে দিতে পারেন তার স্ত্রীর পরামর্শে সে গেল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে বললেন তুমি তোমার তিন মাসের খাবার রেখে বাকি ছয় মাসের খাবার তুমি দান করে দাও তা বিপদে পড়লো না সে তিন মাসের জন্যই দুশ্চিন্তায় ছিল আর রাসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি তিন মাসেরটা রেখে ছয় মাসেরটা তুমি দান করে দাও এখন রাসুল্লাহ সাল্লু আলহামের নির্দেশ পালন না করেও তো পারছে না ঘরে এসে তার স্ত্রীকে একটু দুষারোপি করলো তুমি এমন পরামর্শ দিলে যে আমার উপর আরো বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে বলে কি যে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন ছয় মাসের খাবার দান করে দিতে তার স্ত্রী বললো যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তুমি করে দাও এরপর তুমি চিন্তা করছো কেন এই ছয় মাসের খাবার দান করার জন্য সে বের হলো এক ব্যক্তির কাছে গেল সেই ব্যক্তি বলছে যে আমার তো এখনো ছয় মাসের খাবার আছে তোমার এটা আমার দরকার নাই এরপরে আরেক ব্যক্তির কাছে গেল সে বলল যে আমার কাছে এখনো তিন মাসের খাবার আছে দেখো অন্যের কারো প্রয়োজন আছে কিনা আরেক ব্যক্তির কাছে গেল সে বলল এখনো এক মাসের খাবার আমার আছে আপনি দেখেন অন্যের কাছে পান অন্য কাউকে পান কিনা নেওয়ার জন্য এরপর গেল এক ব্যক্তির কাছে বললো এখন আমার সাত দিনের খাবার আছে আমি এরপরের চিন্তা আমি করছি না এরপর এক ব্যক্তির কাছে গেল সে বলল এখনো তিন দিনের খাবার আমার কাছে আছে এই তিন দিন পরে আমি বাঁচছি কিনা এরই নিশ্চয়তা নাই আপনার এটা আমার নেওয়ার দরকার নাই আর তিন দিন পর যদি আল্লাহ আমাকে হায়াত রাখেন আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখবেন এরপর সেই ফিরে আসলো রাসুল্লাহ সাল্লু আলহামের কাছে গিয়ে বললো যেভাবে আমি দান করতে গেলাম এই পুরা বর্ণনা করলো রাসুল্লাহ সাল্লু আলহাম বললেন এটা হলো ইমানের স্তর যেই ব্যক্তির ঘরে তিন দিনের খাবার আছে এরপরও তোমার দান তা গ্রহণ করে নাই সেই ব্যক্তি হলো ইমানের দিক থেকে সর্বোচ্চ আসনে তোমার সমাসীন এখন তুমি নিজেই যাচাই করে নাও তোমার ইমানটা কোন পর্যায়ে তোমার নয় মাসের খাবার ঘরে আছে এরপরও তুমি তিন মাসের জন্য পেরেশানি করছো এটা হলো তার জন্য একটা উপযুক্ত শিক্ষা যে ইমানের একটা স্তর এটা সকলের একরকম হয় না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন জিহাদের জন্য দান খৈরাতের জন্য ডাক দেন সকলেই সমান পরিমাণ দান করেনি কেউ তার সম্পদের পুরোটাই দিয়ে দিয়েছে কেউ অর্ধেক দিয়েছে কেউ আরো কম দিয়েছে কেউ পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে ওই শ্রমের বিনিময়ে যা পারিশ্রমিক পেয়েছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিয়েছে এটা হলো ইমানের দাবি এবং ইমানের স্রোত মুমিনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর পথে এইভাবে তাদের দানগুলো করেন কারণ এর বিনিময়ে তারা আল্লাহর কাছে পুরস্কার পাবেন আল্লাহর কাছে এর বিনিময় আরো উত্তম ভাবে তারা পাবেন এটা দৃঢ় বিশ্বাস প্রত্যয় এথিন তাদের মধ্যে আছে সেই ইমানের কারণে তারা মনে করেন যে এটাই হল প্রকৃত বিনিয়োগ এটাই প্রকৃত ব্যবসা এখানে যা দিল সেটাই জমা থাকল আর যা কিছু আমরা খাইলাম তা তো খরচ করে ফেললাম আমরা দুনিয়ায় যা কিছু উপার্জন করলাম আর খাইলাম সেটা তো আমাদের খরচ হয়ে গেল দুনিয়ায় আর যা কিছু আল্লাহর পথে দিলাম সেগুলোই প্রকৃতপক্ষে জমা থাকলো মুমিনগণ আল্লাহর পথে তারা স্বতঃস্ফূর্ত ভাবে মনের খুশিতে এটা দেন এই জন্য আল্লাহ বলছেন আল মুক্তিনাল মুকমিন যেই মুমিনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর পথে সদাকা করে সেই মুমিনদেরকে দোষারোপ করে যারা আর যারা নিজেদের পরিশ্রমলব্ধ সম্পদ থেকে দান করে এদেরকে ঠাট্টা করে এই সকল লোকদেরকে আল্লাহ নিজে ঠাট্টা করেন অর্থাৎ ওই মুনাফিকদেরকে এই মুনাফিকদেরকে আল্লাহ নিজে ঠাট্টা করেন আর এদের জন্য রয়েছে কঠোর আজাদের ব্যবস্থা যারা মুমিনদেরকে কষ্ট দেয় কথার দ্বারা ব্যঙ্গ বিদ্রুপ করে এই যে এদের জন্য আল্লাহ সুবাহ কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছেন আমরা দেখি এখন এই ধরনের প্রচুর পরিমাণে কাফের মুনাফিকগণ আমাদের চতুর পার্শ্বে আছে যারা মুমিনদের সেই ইমানি জীবন দেখে তারা উপহাস করে ঠাট্টা বিদ্রোপ করে যারা এই দুনিয়ার জীবনেই পাওয়ার জন্য দুনিয়ার জীবনটাকেই একমাত্র জীবন হিসেবে মনে করে না যারা এই দুনিয়ার জীবনে কষ্টের পথটা বেছে নেয় বিপদের পথটা বেছে নেয় বুঝে শুনে এই মুমিনদেরকে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 তুমি সত্তর বারো ক্ষমা প্রার্থনা করো আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না এটা এই জন্য যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে কুফুরি করেছে আর আল্লাহ এই ফাঁসিক সম্প্রদায়কে হেদায়াত করেন না এখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ সুবাহ বলছেন তুমি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর নাই করো উভয় সমান আল্লাহ মুনাফেকদেরকে ক্ষমা করবেন না আল্লাহ এটা জানিয়ে দিলেন যদি তুমি সত্তর বারো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো তথাপি আল্লাহ ক্ষমা করবেন না আর এই সত্তর শব্দটি আরবি ভাষায় অধিক বোঝানোর জন্য ব্যবহৃত হয় সত্যই সংখ্যাটাকে সীমাবদ্ধ করার জন্য নয় অসংখ্য বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহৃত হয় এখানে আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে এটা বলছেন মুনাফিকদের পক্ষ থেকে তাদের ক্ষমা করার জন্য তুমি যদি ক্ষমা প্রার্থনা করো এমনকি সত্তর বারো যদি করো তথাপি আল্লাহ ক্ষমা করবেন না কেন করবেন না কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে কুফরি করেছে তিনি এই মুনাফেকদেরকে এখানে কাফের বলে আল্লাহ স্পষ্ট করে দিলেন কাফেরদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এখানে একটি ঘটনা হলো যে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল যখন মারা গেল তখন তার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলের ছেলে আবদুল্লাহ আসলে নাম তার আবদুল্লাহ ছিল না তার নাম ছিল হুবাব হুবাব ইবনে আবদুল্লাহ হুবাব কিন্তু শয়তানের নাম বাপটা শয়তানের নাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার নামটা পরিবর্তন করে দিয়েছিলেন তিনি বললেন যে তুমি এখন থেকে আর হুবাব নও তুমি এখন আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আবদুল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের কাছে এসে তিনি বললেন যে ইয়া রাসুল্লাহ সাল্লাহাম আমার পিতা মারা গেছেন আপনি আপনার গায়ের জামাত আমাকে দিয়ে দেন আমি তার জানাজার কাপড় হিসেবে বা লাশের কাপন হিসেবে কাপন হিসেবে আমি এটা ব্যবহার করব রাসুল্লাহ সাল্লু আলহাম দিয়ে দিলেন এরপর বললেন যে আপনি আমার পিতার জানাজার নামাজ পড়ান রাসুল্লাহ সাল্লাহাম যখন উঠলেন জানাজার নামাজ পড়ানোর জন্য যাবেন উমর রাজি আল্লাহ আনহু রাসুল্লাহ সাহেবের জামায় ধরে ফেললেন পিছন থেকে টানতে থাকলেন বলেন যে আপনি মুনাফিকের জানাজা পড়তে যাবেন না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন যে আল্লাহ তো আমাকে একটা সীমা দিয়েছেন আমাকে নিষেধ করেন নাই বরঞ্চ সত্তর বারো যদি আমি কমা প্রার্থনা করি তিনি কমা করবেন না কিন্তু এর চেয়ে আমি বেশি করবো রাসুল্লাহ সাল্লাহ গেলেন জানাজা পড়ালেন তখন আল্লাহ সুবাহান এই অংশটুকু পরে নাজিল হল ওই সময় নাজিল হয়নি সেই সময় ছিল ইস্তাহম আউলা তস্তাহম ইং তস্তাহম সবাই এখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ সুবাহ যখন চূড়ান্ত ভাবে নিষেধ করে দিলেন তখন আর পড়ান নাই কোন মোনাফিকদের সেখানে আমরা দেখি চুরাশি নাম্বার আয়াত এই সুরার চুরাশি নাম্বার আয়াত সেখানে আল্লাহ নিষেধ করছেন আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি তুমি মোনাফিকদের মধ্য থেকে যে কেউই মারা যাও কারো নামাজ আদায় করবে না তাদের জন্য নামাজ খরচ করবে না এবং তাদের কবরের পাশে কখনো দাঁড়াবে না এই আয়াত দিয়ে নিষেধ করে দেওয়া হল কিন্তু রসুল্লাহ সাল্লাম কেন এখানে গিয়ে তার জানাজা পড়িয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি এই জন্য তার জানাজা নামাজ পড়াচ্ছি তার গুত্র হল বনি হাজরাজ এখনো প্রচুর লোক রয়ে গেছে তারা মুসলমান হয়নি যদি তাদের নেতা বনি খাজরাজের নেতা আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুদের জানাজ আমি পড়াই তার প্রতি এই উদারতা দেখানোর কারণে বনি খাজরাজের হাজারো লোক মুসলমান হয়ে যেতে পারে এই আশায় তার তার জানাজা পড়িয়েছিলেন আর বাস্তবে তাই ঘটেছিল এই জানাজা পড়ানোর পর মনি খাজরাজের হাজরাদের হাজার লোক তখন ইসলাম কবুল করেছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মধ্যে সবসময় একটা আগ্রহ থাকত কারণ তিনি রাসুল তিনি মানব জাতির হেদায়তের জন্য এসেছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি রহমত তিনি মানুষের জন্য গজব নন মানুষকে কষ্ট দেওয়ার জন্য তিনি আসেননি এই জন্য সবসময় তার মনে থাকত যে যে লোকটি তাকে কষ্ট দেয় এরপর মনে আগ্রহ থাকতো যদি এই লোকটা ইমান আনে ওই মনে সবসময় একটা আগ্রহ যদি সে ইমান আনে সেই ইমান আনয়ের আনয়নের জন্য তিনি তার পক্ষে অত্যধিক আগ্রহান্বিত থাকতেন আর কেউ যদি নাফর মানি করত তিনি সবচেয়ে ভয় করতেন তার ব্যাপারে সে না জানি এই কারণে আল্লাহর গজবে পতিত হয়ে যায় তার জন্য আল্লাহর আজাব নির্ধারিত হয়ে যায় এই জন্য তিনি তার জন্য দোয়াও করতেন এটা ছিল রাসুল হিসেবে ওনার একটা মহানুভবতা তার মধ্যে একটা ছিল অতি উদারতা রাসুল হিসেবে মানুষের হেদায়তের জন্য ছিলেন তিনি অতি আগ্রহী এই জন্য তিনি কোন না কোনোভাবে একটা লোক যদি ইমানের পথে চলে আসে হেদায়তের পথে চলে আসে এই আশায় থাকতেন এই জন্যই তার কর্মটা এইভাবে সম্পাদিত হত আরেকটা দিক ছিল যে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলের পুত্র আবদুল্লাহ সে তো খাতি ইমানদার ছিল সেই মোনাফিকের ছেলে তো ছিল খাতি মান্দার সে যখন তার পিতার জন্য রাসুলের কাছে জামাটা চেয়েছে একজন মুমিনের সেই দাবি তিনি পূরণ না করে পারেন না এই জন্য তাকে ফিরিয়ে দিলে সে মনে কষ্ট পাবে এই জন্য শুধুমাত্র তিনি তার আবেদন রক্ষা করেছেন আর একটা কারণ হল বদরের যুদ্ধের দিন মক্কার যে সত্তর জন বন্দী হয়েছিল মুশিকিনদের মধ্য থেকে সেখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের চাচা হজরতে আব্বাসও ছিলেন বন্দীদের মধ্যে আব্বাসের গায়ে কোনো জামা ছিল না তখন সকলেই বলতে থাকলেন যে রাসুলের চাষা আব্বাসের গায়ে একটা জামা দেওয়া দরকার কিন্তু আব্বাস ছিলেন লম্বা বড় দেহের অধিকারী কারো জামা তার গায়ে লাগে না তখন ওই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই মুনাফিক সেও ওই আকৃতির ছিল তার জামাটা আব্বাসের শরীরে ফিট হয়েছে তখন ওই মুনাফিক সর্দার তার জামাটা রাসুল সালামের চাপাকে দিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের যে সেদিন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার গায়ের জামাটা পরিধান করিয়েছিল তার বদলা স্বরূপ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একটা প্রতিদান স্বরূপ যখন সেই মুনাফিকের ছেলে এসে চাইল তখন তিনি তা দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মুনাফিকদের অবস্থাটা তিনি জানতেন কিন্তু এরপরও তিনি সরাসরি তাদেরকে তিরস্কার করতেন না তারা প্রকাশ্যভাবে যেভাবে আনুগত্য করত তিনি তাদের প্রকাশ্য আনুগত্যতা তিনি গ্রহণ করতেন তাদের প্রকাশ্যভাবে তাদের যে সকল কথা বলত সেগুলো তিনি মেনে নিতেন এমনকি এর আগের গুলো আলোচনাও দেখেছেন যে তারা অপরাধ করেছে কেউ এসে অভিযোগ দিয়েছে উপস্থিত হয়ে কসম করে বলে আল্লাহর নামে নাম এটা বলিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তার এই কথাটা মেনে নিয়েছেন এরপর তাকে পাকড়াও করেননি এ সব কিছুর পিছনে যে বড় কারণ ছিল যে মুনাফেকদেরকে যদি সেদিন কঠোরভাবে ধরতেন পাকড়াও করতেন তাহলে এরা প্রকাশ্য মুনাফিকের আরো সুযোগ পেয়ে যেত আরো যারা মুনাফিক আছে তারা ব্যাপকভাবে তাদের মুনাফিকি শুরু করে দিত তখন মুসলমানদের ভিতরে তখন ব্যাপক খেতনা ছড়িয়ে যেত মুসলিম জামাতের মধ্যে তখন বিশৃঙ্খলা দেখা দিত বিচ্ছিন্নতা পয়দা হয়ে যেত এই জন্য সেখানে তাদের প্রতি কঠোরতা আরোপ করা হয়নি তাদের গোপনীয়তাটা গোপনেই রেখে দেওয়া হয়েছে প্রকাশ্যভাবে এটাকে নিয়ে আসা তখন হয়নি তখন ইসলাম দুর্বল ছিল মুসলিম জামাত তখন দুর্বল ছিল কিন্তু যখন মুসলমানরা শক্তিশালী হয়ে গেলেন চতুর্দিকে বিজয় আসতে থাকলো তখন আল্লাহ সুবাহ মুনাফিকদের মুকুশ উন্মোচন করতে থাকলেন মুনাফিকদের আসল অবস্থাটা তুলে ধরতে থাকলেন এবং এরা যে মুসলিম জামাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সেটা তখন প্রকাশ করতে থাকলেন এবং তাদের প্রতি তখন কঠোরতা আরোপ করতে থাকলেন কিন্তু এর আগে এই ধরনের কঠোরতার আয়াত তখন নাজিল হয়নি এই জন্য রাসুল্লাহ সাল্লাম তাদের প্রতি ছিলেন অনেকখানি সহানুভূতিশীল এখানে আরেকটা দিক আমরা দেখি যে আল্লাহ বলছেন এই কারণে যে এই মোনাফিকদেরকে তিনি কখনো ক্ষমা করবেন না কারণ হলো এরা কুফরি করেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে কি কুফরি করেছে তারা আল্লাহ হুকুম মেনে নেয় নাই আল্লাহ মানব জাতির জন্য যে দিন পাঠিয়েছেন ইসলাম সেই দিনকে দিন নিজেদের দিন হিসেবে গ্রহণ করেনি আল্লাহ তার কিতাবের মধ্যে যে তার প্রতি আদেশ পাঠিয়েছেন সে আদেশগুলো পালন করে না যে নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধগুলো সবগুলো বর্জন করে না এই কারণে সে আল্লাহর প্রতি কুফরি করেছে আমরা দেখি মুনাফিকরা আল্লাহর অনেকগুলো আদেশ মানত প্রকাশ্য যে আমলগুলো ছিল সেগুলো মানত কিন্তু এরপরও প্রকাশ্য আমলের মধ্যে জিহাদ থেকে তারা বিমুখ থাকত কখনো কখনো কেউ কেউ শরিক হয়েছে কিন্তু অধিকাংশই বিরত থাকত এইভাবেই তারা ইসলামের কিছু অংশ মানত কিছু অমান্য করত আল্লাহর কিছু হুকুম পালন করত কিছু অমান্য করত আর কিছু মান্য করার কিছু অমান্য করার ফলেও আল্লাহ তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন ইসলাম কিছু মানা আর কিছু না মানার কোন অধিকার কারো নাই ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে আল্লাহর হুকুম মানতে গেলে পরিপূর্ণভাবে মানতে হবে আল্লাহর কোনো একটা হুকুমও যদি কেউ অমান্য করে এটার প্রতি বিদ্রুপ করে ঠাট্টা করে অথবা এটাকে অপছন্দ করে সে কাফের হয়ে যাবে যদিও আল্লাহর অন্যান্য সকল হুকুমগুলো সে মেনে ধরে অনুরূপভাবে তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকেও পরিপূর্ণভাবে আনুগত্য করেনি তারা পাশ কাটিয়ে চলেছে অসুবিধার সময় অনেক ক্ষেত্রে মেনেছে কোনো কোনো ক্ষেত্রে মানে নাই এই কারণে আল্লাহ বলে দিয়েছেন এরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে কুফরি করেছে আর যারা এমন আচরণ করে এরা হলো পাপিষ্ট আরি পাপিষ্ঠ সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়াত করেন না কারণ হেদায়াত পেতে হলে খালেসভাবে পরিপূর্ণভাবে নির্বেজাল ইমান আনতে হবে আল্লাহর প্রতি আর ইমানের অর্থ শুধুমাত্র মৌখিক শিক্ষিত নয় আল্লাহর প্রতি ইমানের অর্থই হল আল্লাহর সত্তা এবং গুণাবলী সহকারে তার প্রতি পরিপূর্ণভাবে ইমান আনা আর আল্লাহ পক্ষ থেকে মানব জাতির জন্য আর রসুলের মাধ্যমে আল্লাহ যা কিছু পাঠিয়েছেন তাকে পরিপূর্ণভাবে গ্রহণ করা বিশ্বাস করা মেনে নেওয়া এবং সে অনুযায়ী জীবন যাপন করা এটা হলো আল্লাহর প্রতি ইমানের অর্থ এবং এটা অমান্য করলে আল্লাহ সুবাহ তাকে একদিন আল্লাহর দরবারে হাজির করাবেন সেখানে হাজির হতে বাধ্য থাকবে সেদিন তার বিচার ফয়সলা হবে তার এই নাফরমানির কারণে আল্লাহ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 বিপদ টাকা তারা বেঁচে গেছে কারণ এই গরমের সময়ে আর গাছের মধ্যে খেজুর পাকার উপক্রম হয়েছে এই ফসল এইভাবে রেখে চলে যাওয়াটা ভীষণ ক্ষতির কাজ ছিল তাদের কাছে আর ওই যুদ্ধে না গিয়ে তারা যে পিছনে থাকতে পারছে এই জন্য তারা আনন্দিত এই কথাটা এখানে বলা হয়েছে ফরিহাল মুখাল্লাফুন যারা পিছনে রয়ে গেল তার অত্যধিক আনন্দিত হয়েছে বিমা তাদের পিছনে বসে থাকার সুযোগ পাওয়ার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অবাধ্য হয়ে এখানে খেলাফত বিপরীত করা রাসুল যা বলেছেন তার বিপরীতটা করা অর্থাৎ আনুগত্য না করা রাসুলের অবাধ্য হয়ে তারা যে ঘরে থাকার সুযোগটা পেল এই জন্য তারা আনন্দিত তারা মনে করে তারা এখন ফসলটা ঠিক মতো উঠাতে পারবে আর এই সফরের কষ্ট গরমের কষ্ট আর যুদ্ধের মধ্যে গিয়ে জীবন দেওয়ার এই ঝুঁকি এ থেকে তারা বেঁচে গেল এই জন্য তারা অত্যধিক আনন্দিত এবং এই সকল লোকেরা তাদের মাল এবং যান দ্বারা আল্লাহর পথে জিহাদ করাটাওকে তারা অপছন্দ করেছিল এখানে কিন্তু মুনাফিকদের কথাই বলা হচ্ছে অপছন্দ করেছিল আর তারা লোকদেরকে বলেছিল তোমরা এই গরমের সময় বের হয়ে না আল্লাহ তার রাসুলকে বলে দেন আপনি তাদেরকে জানিয়ে দেন বল না আরো জাহান নামা আসাধ্য হারত জাহান নামের আগুন থেকে এর চেয়ার অনেক বেশি গরম যদি তারা এটা বুঝত জাহান নামের আগুন কত গরম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়ার আগুন হল জাহান নামের আগুনের সত্তর বাগের এক বাঘ একজন সাহাবা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই দুনিয়ার আগুনই তো কঠিন আজাবের কারণ এই আগুনই তো আগুনের জ্বালাই তো সহ্য করা যায় না তিনি বললেন এই আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি ক্ষমতা ওই আগুনের সেই আগুন কত গরম আর এই গ্রীষ্মের দুপুর বেলায় যে গরম পড়ে আমরা অস্থির হয়ে পড়ি আর ওই গরম এই মুনাফিকগণ তাদের কাছে কঠিন লেগেছে কিন্তু সেই আগুনের চেয়ে কি এটা গরম কখনো নয় সেই আগুনের তুলনায় তো এটা একেবারে ঠান্ডা কিন্তু এই সাধারণ এই দুনিয়ার সূর্যের তাপ এই গরমটাকেই তার কঠিন মনে করল নিজেরাও বের হলো না লোকদেরকেও নিষেধ করলো তোমরা বের হইও না এই গরমের মাঝে আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন তোমরা এখন এই দুনিয়ার এই সাধারণ একটু গরমকেই তোমরা কষ্ট পাচ্ছ ওর অপেক্ষা করো এর চেয়ে সত্তর গুণ দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি যার জ্বালানি শক্তি সেই আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে সেই আগুন কতটুকু গরম সেদিন তোমরা উপলব্ধি করতে পারবে পারবে তোমরা সেদিন মুনাফিকরা মদিনায় রয়ে গিয়েছিল তারা যুদ্ধে যায়নি আমি গতকালকে বলেছি অল্প কয়টা মুনাফিকের কথা তারা গিয়েছিল তারা রাস্তায় শরিক হয়েছিল মদিনার কোন মুনাফিক সেখানে যায়নি এরা সকলেই গড়ে রয়ে গিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রস্তুতিটা চলছিল বেশ সময় ধরে তাবুকের যুদ্ধ একটা পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ছিল মুনাফিকরা তারা ওই সময়ে এমন বিপুল সংখ্যক মানুষ মনে করে আমাকে তো আর কেউ দেখবে না এইভাবে সে নিজেকে আড়াল করে রাখত মুজাহিদিনগঞ্জ যখন বের হয়ে যান তখনও তারা লুকিয়ে লুকিয়ে ছিল সকল চলে গেছেন এরপর তারা মদিনায় বের হয়েছে মুজাহিদিনগঞ্জ যখন মদিনা ছেড়ে চলে গেছেন রাসুল্লাহ সাল্লু নেতৃত্বে তখন তো মদিনার রাজা তারা এখন মদিনার রাস্তাঘাটের মধ্যে তাদের কি দেখা যায় তারা হাট বাজারের মধ্যে তারাই এবং তারা আনন্দ চিত্তে এখানে মদিনায় বসবাস করছে এবং একে অন্যের সাথে গল্প গুজব হাসি তামাশা তারা করছে তারা ফারিহাল মুখাল্লাফুন এরা খুবই আনন্দিত ওই যুদ্ধে না যাওয়ার কারণে তাদেরকে যেতে হলো না তারা যে ওই যুদ্ধের অভিযান থেকে তারা বাঁচতে পারল অথচ তারা মুসলমান নিজেদেরকে দাবি করে এই জন্য তারা অত্যধিক আনন্দিত তাদের কি অবস্থাটা দেখা যায় হজরতে কাহাবিবনে মালিকের একটি কথা থেকে সে কাবিবনে মালিকের আলোচনাগুলো সামনে আসবে তখন আমি আলোচনা করব এই কাবিবনে মালিক তিনিও যুদ্ধে যাননি তিনি মদিনার বাজারে তখন ঘুরে তিনি দেখলেন যে বাজারে গেলেই মুনাফেক ছাড়ার কাউকে দেখা যায় না এতে করে তিনি লজ্জা পেতেন গড়ে ফিরে আসতেন মুনাফিকরা ওনার অনুসূচনা দেখে ওনাকে ব্যাপকভাবে ওনাকে সান্ত্বনা দিত বিভিন্ন বুদ্ধি সলা পরামর্শ দিত বলতো যে আমরা রাসুল্লাহ সাল্লাহ মদিনায় আসলে দেখবেন আমরা এমন কথাগুলো বলবো যে রাসুল তাতে খুশি হয়ে যাবেন আমাদের কোনো অসুবিধা হবে না এত পরামর্শ দিত আপনি একটা ওই ধরনের কথা বানিয়ে নেন এইভাবে তারা পরামর্শ দিত এবং তিনি দেখতেন যারা মদিনায় অত্যধিক খুশির সাথে আনন্দের সাথে তারা আছে মুসলমানগঞ্জ যখন মদিনা শহরে ছিল তখন মোনাফেকরা একটু দুর্বল থাকত সংকুচ চিত্তে তারা এখানে থাকত তাদের মনটা দুর্বল থাকত আর এখন মুসলমানগঞ্জ চলে গেছেন যুদ্ধে তারা এখন আনন্দিত মদিনায় তারা খুব উৎফুল্ল চিত্তে তারা এখানে বিচরণ করছে হাট বাজারে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করছে বাড়ি ঘরে আমস করে তারা করছে এদের কথাতেই আল্লাহ এখানে বলছেন ফারিহাল মুখাল্লাফুন এরা পিছনে থেকে যাওয়ার কারণে তারা আনন্দিত আর রাসুলের অবাধ্য হওয়ার কারণে তারা আনন্দিত কারণ তারা রাসুলকে মনে করত তাদের ধারণায় তিনি একটু বুকা যে ওনাকে যা কিছু বলা হয় তিনি তাই বিশ্বাস করেন আর ওনাকে যে কোনো কথা বলে ওনাকে বুঝতে দেওয়া এটা কঠিন না বিভিন্ন সময় তারা তো এটা দিয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মধ্যে যে ছিল প্রচন্ড উদারতা তিনি তাদের মনের এই কুটিরতা বুঝতেন কিন্তু এরপরও তিনি তাদেরকে ছাড় দিতেন এটা ছিল প্রচন্ড উদারতা তাদেরকে পাকড়াও করতেন না আরো কারণ ছিল তিনি তারা যেন হেদায়তের পথে চলে আসে রাসুলের এই উদারতা দেখে তারা যেন হেদায়তের পথে চলে আসে এই জন্য তিনি ছিলেন অত্যধিক আগ্রহী এই জন্য তাদের সেই বাহানাগুলো তিনি মেনে নিতেন এই সময় পাকড়াও করতেন না মনে করতেন এখন পাকড়াও করলে তো সে আরো দূরে সরে যাবে কাছে থাকতে থাকতে এক সময় হয়তো ঠিক হয়ে যাবে ইমানের পথে চলে আসবে এই আশায় তিনি তাদেরকে শুধু ছাড় দিতেন আর এটাকে তারা বুকামি মনে করত এই মুনাফিকদের এই চিত্রটা এই সুরায় তবর মধ্যে এমন ভাবে তুলে ধরা হয়েছে কোন দিক বাদ দেওয়া হয়নি তাদের সামগ্রিক দিকগুলো তুলে আনা হয়েছে এরপর আগামীকালকে তাদের আরেকটি বৈশিষ্ট্য আলোচনা হবে ইনশাল্লাহ তো মোনাফিকদের এই অবস্থাটা ওই সময় যেমন ছিল আজকের যুগেও কিন্তু এমনই আছে আজকের যুগেও মোনাফিকগণের অবস্থা একই রকম তারা যদি কোন জিহাদের দাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারে মনে করে খুব বেঁচে গেলাম কোন অভিযান থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে মনে করে বেঁচে গেলাম আর প্রকৃতপক্ষে কাফের মুনাফেক যারা এরা তো জিহাদকে বিশ্বাসই করে না আল্লাহ এই ফরজকে অস্বীকার করার কারণে তো এরা কাফির হয়ে গেছে যদিও তারা নিজেরা নিজেদেরকে মুসলিম বলে মনে করে কিন্তু যারা জিহাদের মধ্যেও আছে তারাও বিপজ্জনক কোনো অভিযানে যাওয়া থেকে যদি বাঁচতে পারে যাদের মধ্যে নেফাক আছে তার আনন্দিত হয় আর যারা ইমানদার তাকে যদি নেওয়া না হয় সে মনে কষ্ট পায় তার আফসোস থাকে আমি যদি যেতে পারতাম আমি যদি অনুমতি পাইতাম তার মধ্যে তাকে আগ্রহ আর মুনাফিকের মধ্যে তাকে আনন্দ না যাওয়ার কারণে আর যুদ্ধে যাওয়ার জন্য মুমিন তাকে মুমিনের অন্তরে তাকে আগ্রহ আর যেতে না পারলে সে কষ্ট পায় আর মুনাফিক যেতে না পারলে সে আনন্দিত হয় এটা সেই যুগে যেমন ছিল সকল যুগে আছে এই জন্য প্রত্যেকেই উপলব্ধি করার একটা সুযোগ এই সুরা যে আমি কোন স্তরের আমার ইমানের স্তরটা কোথায় প্রত্যেকেরই নিজের ইমানটাকে যাচাই করার একটা বড় সুযোগ করে দিয়েছে এই সুরা এই সুরা আমরা যদি অধ্যয়ন করি উপলব্ধি করি বুঝি আর সাথে সাথে নিজের অবস্থাটা যাচাই করি কারণ মুমিনগণি নেফাকের আশঙ্কা করেন মুনাফিক তো মুমিন থেকেই হতে পারে ইমানদারি আশঙ্কা করে যে আমি কি মুনাফিক হয়ে যাই কিনা এই আশঙ্কাটা মুনাফিকের মধ্যে থাকে মুমিনদের মধ্যে থাকে মুমিনরা সবসময় আশঙ্কা থাকে আমার মধ্যে কোনো মুনাফিকের আচরণ এসে যায় কিনা মুনাফিকের কোনো আকিদা আমার মধ্যে এসে যায় কিনা মুনাফিকের কোন কর্ম আমার দ্বারা সংগঠিত হয়ে যায় কিনা এটা সাহাবাই কেরামদের মধ্যে এ ধরনের ছিল একবার একজন সাহাবা আবু বকর রাজি আল্লাহ আনহুর কাছে গিয়ে বললেন আমি তো মুনাফিক হয়ে গেছি আবু বকর বললেন তুমি কি বলো তুমি কিভাবে মুনাফিক হলে তখন তিনি বললেন আমি রাসুল্লাহ সাল্লাহামের কাছে যখন থাকি তখন আমার ইমানের যে সতেজতা থাকে বাড়িতে আসার পর সেটা থাকে না রাসুলের কাছে থাকলে আমার কাছে সবচেয়ে প্রিয় মনে হয় আল্লাহ এবং আল্লাহর রাসুল আল্লাহর দিন বাড়ির কথা মনে থাকে না পরিবার পরিজনের কথা মনে থাকে না আর যখন বাড়িতে আসি পরিবার পরিজনের কাছে আসি তখন ওই পরিবারের প্রতি সন্তানাদির প্রতি সম্পদের প্রতি বাড়ির প্রতি আমার আমার আকর্ষণ বেড়ে যায় তাহলে রাসুলের কাছে থাকলে আমার যে অবস্থা হয় বাড়িতে থাকলে এই অবস্থা পরিবর্তিত হয়ে যায় তাহলে তো আমি মুনাফেক হয়ে গেছি আবু বকর বলেন এটা তো আমারও হয় তাহলে আমিও তো মুনাফেক হয়ে গেছি তখন দুজনে গেলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে বলেন আমরা তো মুনাফিক হয়ে গেছি তিনি বলেন কিভাবে তখন তাদের অবস্থাটা বর্ণনা করলেন তিনি বললেন মুমিন এটা উপলব্ধি করে তোমরা যেটা উপলব্ধি করতে পারছ এটা ইমানের লক্ষণ আর আমার কাছে থাকলে তোমাদের ইমানের যেই অবস্থা থাকে সব সময় যদি এমন অবস্থা তোমাদের মধ্যে থাকত তাহলে আল্লাহর ফেরেস্তাগণ রাস্তায় তোমাদের সাথে মুসাফা করত আমার কাছে থাকতে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুলই তোমাদের কাছে একমাত্র প্রিয় হয় সেই চেতনায় জাগ্রত থাকে সব সময় যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলি এই চেতনাই সেই মহাপতি তোমাদের অন্তরে থাকতো দুনিয়ার সব কিছু থেকে তোমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে পারতে ইমানের এই পর্যায়ে যদি তোমরা উন্নীত হতে তাহলে তোমরা যখন রাস্তায় চলাচল করতে তখন আল্লাহর ফেরাস্তাগণ তোমাদের হাতে ধরে মুসাফা করত ইমানদারগণের মধ্যেই এই আশঙ্কা হয় কিন্তু ইমানদারগণ তার দ্বারা যদি এমন কোন দুর্বলতা কখনো সংগঠিত হয়ে যায় তোর জন্য সে অনুতপ্ত হয় লজ্জিত হয় তার মধ্যে পেরেশানি চলে আসে এবং আল্লাহর কাছে তখন ক্ষমা করে নিজেকে পরিশুদ্ধ করে নেয় সংশোধন করে নেয় এটা মুমিনের বৈশিষ্ট্য আর মুনাফিক তো তার এই আচরণের মধ্যেই সে জীবন কাটায় এটাকে সে স্বাভাবিক মনে করে এবং এটাই তার কাছে প্রিয় তার মুনাফিকিটাই তার কাছে প্রিয় তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে সকল প্রকারের নেফাজ থেকে আমরা মুক্ত থেকে শুধুমাত্র আল্লাহ রেজা মন্দির জন্য রাসুলের তরিকায় এই জমিনে দিনের বিজয়ের জন্য আমরা সর্বত্র জিহাদে জাপিয়ে পড়তে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক